পথে সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য আল্লাহ ফকরবুল আলমিন কোরআন এবং হাদিস নাজেল করেছেন আম্বি এবং রসুল প্রেরণ করেছেন দরুদুসাল্লাম নাজিল হকফিয়া নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রতি যিনি আল্লাহর পক্ষ থেকে তার সত্য দিন সঠিক জীবন বিধান মানব জাতি পর্যন্ত সুন্দর রূপে পৌঁছে দিয়েছেন আল্লাহ মসাল্লি আলিহি আল্লাহ বারিক আলিহে আজকে কাদা মাসের চব্বিশ তারিখ চোদ্দশো আঠাইশ হিজড়ি সামনে আর মাত্র কয়েকদিন পরেই এখানকার মানুষেরা হজ পালনের উদ্দেশ্যে রওয়ানা হবেন সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য হাজি সাহেবগণ মক্কাতুল মকার উদ্দেশ্যে আল্লাহর ঘর বেতুল্লাহর উদ্দেশ্যে হাজির হয়ে গেছেন এই পবিত্র মৌসুম যে মৌসুমের মাসগুলি হচ্ছে সম্মানিত মাস হারাম মাস বা সম্মানিত মাস আল্লাহ ফাকরবুল আলমিন এগুলোকে আসরে হরম বলে আখ্যায়িত করেছেন বছরে চারটি মাস মিনহা আর বা আতুন হরম আল্লাহ পাকে সাদ করেছেন যে বারোটি মাস রয়েছে তার মধ্যে চারটি মাস হচ্ছে সম্মানিত মাস তার একটি হচ্ছে জিল কাদা জিল হিজ্জা আর মহারম এই পরপর তিনটি মাস আর একটি মাস হচ্ছে রজব মাস সামনে আমাদের যেহেতু হজ হজ সম্পর্কে গত সপ্তাহে বেশ কিছু কথায় আলোচনা করা হয়েছে হজের গুরুত্ব হজের ফরজিয়ত বা আবশ্যকতা হজের ফজিলত দুনিয়া এবং আখেরাতে তার উপকারিতা হজের রোকন বা ফরজ হজের অজিবাত সব সম্পর্কে আলোচনা গত সপ্তাহে হয়েছে হজ প্রত্যেক মুসলিম যিনি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছিতে পারবেন তার উপর আল্লাহ ফরজ করেছেন এটি হচ্ছে একটি ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ বা রুকন দিন অতক্ষণ পর্যন্ত কায়েম হবে না প্রতিষ্ঠিত হবে না ইসলাম কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত একজন সামর্থ্যবান মানুষ এই পবিত্র হজ জীবনে একবার যখনই ফরজ হবে তার সাথে সাথে সেই বছরেই পালন না করবে কারণ অনেকে হজের শক্তি সামর্থ্য হওয়ার পরে হজ আদেই করে কিন্তু দীর্ঘ বিলম্ব করে হজ ফরজ হয়েছে যখন তার বয়স পঁচিশ ত্রিশ বছর আর ষাট বছর সত্তর বছর বয়সের বৃদ্ধ হজে আসছে আর এই রোগ এই ব্যাধি রয়েছে আমাদের উপমহাদেশ ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে সারা পৃথিবীর সবচাইতে বৃদ্ধ হাজি বুড়ো হাজি আসে এসব দেশগুলি থেকে দিনের সম্পর্কে তাদের অজ্ঞতা এই ক্ষেত্রে কাজ করছে ভুল বুঝে রয়েছে এবং হজের যে গুরুত্ব সে সম্পর্কে তাদের না জানাও কারণ আর তার পেছনে আরেকটি কারণও হতে পারে আর্থিক অসচ্ছলতা যাই হোক হজ যখনই ফরজ হয়েছে হজ আদি করতে হবে অনেক ভাইরাই সৌদি আরব আসেন দীর্ঘদিন কাজ করেন এখানে পাঁচ বছর সাত বছর দশ বছর বিশ বছর শেষ দিকে গিয়ে হয়তো হজটা করলেন আবার অনেকে করলেন না সুযোগই পেলেন না কারণ ওই শেষ দিয়ে করব আছি তো এখন থাকব এই করে হজ করলেন না এরকম ভুল করে অনেকে চলে যান তাদেরকে সতর্ক সাবধান করার জন্য আবার বলছি গত সপ্তাহে বলেছি হজ ফরজ হওয়ার সাথে সাথেই হজ আদায় করতে হবে পেয়েবি মোহাম্মদ রসৌল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাদ করেছেন তাজ জালু এলাল হজ তোমরা হজের জন্য জলদি করো তাড়াতাড়ি করো যেই বছরই হজ ফর হয়েছে সেই বছরই হজ করো তাজ জালু এল আল হজ কারণ তোমাদের কেউ জানে না যে আগামীতে তার কি হবে আগামীতে তার সামনে কি বাধা এসে পড়বে বাধা আসতে পারে অসচ্ছলতার বাধা অভাবের বাধা বাধা আসতে পারে যে আপনি এখান থেকে দেশে চলে গেলেন এই বাধা এক্সিট অথবা ছুটিতে যেতে বাধ্য হলেন যেইভাবে যান না কেন দেশে চলে যেতে বাধ্য হলেন সেখান থেকে আর আসা আপনার পক্ষে সম্ভব নয় বাধা আসতে পারে মতের বাধা সবচেয়ে বড় বাধা যখন আমলি বন্ধ হয়ে যাবে আপনার আর কোনো সুযোগই থাকবেন না হঠাৎ মরণ চলে আসলো মদ হাই মনে করেছিলাম যে আগামী বছরে হজ করব আর সুযোগ আসলো না কারণ কেউ জানে না যে তোমার কি হবে আগামীতে সুতরাং হজ সম্পর্কে তাড়াতাড়ি করতে হবে আজকে হজের একটি দিক আলোচনা করব তা হচ্ছে হজের নিয়ম এবং হজের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করব আর এই বিষয়টি অত্যন্ত জরুরি কারণ এটি হচ্ছে মাসলা মাসাইল হজ সম্পর্কিত হজ আদায় করলে এই কথাগুলি অবশ্যই জানতে হবে যে আপনি হজ কোনখান থেকে শুরু করবেন আর কোনখানে গিয়ে শেষ করবেন আর মনে রাখবেন যে যে কোনো এবাদত আর তার একটি গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে হজ এবাদত কবুল হবে দুইটি শর্তের সাথে একমাত্র আল্লাহর জন্য সেই হজ বা সেই নামাজ সেই রোজা সেই জাকাত একমাত্র আল্লাহর জন্য আদায় করতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে যে একমাত্র পিএনবি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী আদায় করতে হবে একমাত্র রসুল উল্লাহামের সন্ন্যত আদর্শ মোতাবেক আপনাকে আদায় করতে হবে হজ করবেন খেয়াল খুশি নয় দেখা দেখি নয় বরং হজ করতে হবে রসুল উল্লাহামের হজের মতো হজ তাই বারবার করে নবী করিম সাল্লি সাল্লাম সে ঐতিহাসিক দিনে ঐতিহাসিক মাঠে আরাফার ময়দানে বারবার করে বলছিলেন নবী করিম সাল্লাহাম এক লাখ চব্বিশ হাজারের বেশি সাহাবাই কেরাম যারা হজে এসেছিলেন তাদের সামনে খুজু আন্নি মানা সেকাকুম তোমরা আমার নিকট হতে তোমাদের হজের বিধিবিধান হুকুম আহকাম শিখে নাও নিয়ে নাও হজ সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ যখন হজে যাচ্ছেন তার আগে আর যদি এই ফরজে আপনি অবহেলা করেন গাফিলতি করেন আর হজে যান ভুল করেন তাহলে ভুলের তো জবাবদেহি করতে হবে কিন্তু অবহেলা যে করলেন শিখলেন না তারও জবাবদেহি করতে হবে জানার চেষ্টা করলেন না বিদ্যাতি তরীকে হজ করে আসলেন জবাব দিতে হবে আল্লাহ ফাকরবুল আলমের নিকটে এবং হজ আপনার সেই মর্যাদা পাবে না যে হজকে নবী করিম সাল্লাম বলেছেন ওল হাজুল মাবরুর জাজাউন ইল্লাল জান্না যে হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায় যে হজ মবরুর অর্থাৎ মকবুল হয়ে যায় আল্লাহর দরবারে তার প্রতিদান একমাত্র জান্নাত আল্লাহ পাক দেবেন সবচাইতে বড় নিয়ামত এবং সমস্ত ইমান আমলের উদ্দেশ্য হচ্ছে ওই জান্নাতের ঘর পর্যন্ত পৌঁছা যে কোনো কাজ করছেন আপনি দিনের কাজ ইসলামের কাজ আপনার উদ্দেশ্য দুনিয়া নয় আপনার উদ্দেশ্য পৃথিবীর আর কিছু নয় আপনার উদ্দেশ্য সবচাইতে বড় উদ্দেশ্য হচ্ছে জান্নাত জান্নাতে যাওয়া আর হজ যদি নবী করিম সাল্লা ইসলাম আদর্শ মোতাবেক হয় তাহলে হজে মবরুর হবে হজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এবং নবীর তরিকায় হয় তাহলেই কবুল হবে তাহলে জান্নাত তার পুরস্কার পাওয়া যাবে হজ সম্পর্কে হজের নিয়ম বা তরিকা সম্পর্কে বা হজের কার্যাবলী সম্পর্কে আলোচনা শুরু করার আগে হজের প্রকরণগুলি বলে দিই হাদিসে রয়েছে কোরআনে কারিমে ইঙ্গিত রয়েছে বাকি হাদিসে বিস্তারিত রয়েছে যে হজ তিন প্রকার হজ হচ্ছে তিন প্রকার যে কোনো হজ আপনি যখন নিয়ত করে শুরু করে দেবেন তখন সেটি কন্টিনিউ করা সেটি আদায় করা ফরজ আল্লাহ ফাকরবুল আলমীর এরশাদ করেছেন সুরে বাকার যে আয়াতগুলিতে হজের আলোচনা শুরু হচ্ছে সেই আয়াতের প্রথম আয়াত আল্লাহ পাকে সাদ করছেন ওয়া আতিমুল হাজ্জাওয়াল অমরাত আলিল্লাহ একশো ছিয়ানব্বই নম্বর আয়াত ওয়া আতিমুল হাজ্জাওয়াল অমরাত আলিল্লাহ হে মুসলিম তোমরা হজ এবং ওমরাহ আল্লাহর জন্য সম্পূর্ণ করো সম্পূর্ণ করো শুরু করে দিলেন মানে নিয়ত করে ফেলেছেন সম্পূর্ণ করতে হবে এবং কার জন্য হজ করতে হবে ওমরা করতে হবে দুনিয়ার কোনো উদ্দেশ্য নয় লোক দেখানো নয় কারো লজ্জাই নয় কারো চাপে নয় বা দুনিয়ার কোনো আশাই নয় শুধু ভ্রমণের জন্য নয় ও আতিমুল হাজ্জা অমরাতা লিল্লাহ <clears throat> আল্লাহর জন্য হজ এবং ওমরা আদায় করা আল্লাহর জন্য আদায় করতে হবে আল্লাহর সন্তুষ্টির আশা রাখতে হবে আল্লাহর কাছে হজের পুরস্কার পাব আল্লাহ খুশি হবেন আমার উপর এবং আল্লাহ পাক ফরজ করেছেন সেই ফরজ আমার দ্বারা আদায় হবে এ হচ্ছে আল্লাহর জন্য হজ আদায় করা ওমরা আদায় করা আল্লাহ পাক তারপরে বলছেন ফাইন ওহসির তুম ইসরামিন আল হাদি যদি বাধা প্রাপ্ত হয়ে যাও তখন আল্লাহ পাক রব্বুল্লাহ অন্যান্য আহকাম গুলি বর্ণনা করছেন গেলেন উদ্দেশ্য নিয়ে যে হজ পুরা করবো বাধা প্রাপ্ত হয়ে গেলেন যেখানে বাধা প্রাপ্ত হবেন সেখানে আল্লাহ বলছেন যে কুরবানি করে ফেল হজের নিয়ত করে ফেলেছ হজের মধ্যে প্রবেশ করেছ যদি বাধা পেয়ে যাও তাহলে হজ অসম্পূর্ণ থেকে গেল পুরা করতে পারলেন না সেই জন্য এখন দম দিতে হবে কোরবানি করতে হবে ওখানে এই জন্য নবী করিম সাল্লা বলেছেন যাদের এই রকম আশঙ্কা থাকবে আশঙ্কা থাকবে যে আমি পৌঁছিতে পারবো কি পারবো না ঠিক নেই যে কোনো কারণে হয় অসুস্থতার কারণে অসুস্থ অসুস্থ অবস্থা হতে পারে রাস্তায় গিয়ে অসুখ বেড়ে গেলে যেতে পারবো না হয়তো হজ পুরা করতে পারবো না অথবা আইনগত সমস্যা আজকালকার জামানায় তখনকার জামানায় না এই সমস্যা ছিল না আইনগত সমস্যা যে আমি পারমিশন বের করতে পারলাম না বা আমি হজ করেছি গতবার বা তার আগে হজ করেছি আর অনুমতি পাবো না আর মা বাবা আসছে আমাকে যেতেই হবে হজের নিয়ত করে ফেললাম সম্ভাবনা আছে যে আপনাকে বাধা দিয়ে দেওয়া হবে তখন কি করবেন আল্লাহ ফাইন ও হোসের তুমি বাধা প্রাপ্ত যদি হয়ে যাও ফামাস্তা ইসার মেনাল হাদি তাহলে কোরবানি জবাই করতে হবে তোমাকে আল্লাহ এতটুকু বলেছেন নবী করিম সাল্লাম কি বলেছেন যদি তুমি এমনি চলে যাও এইভাবে তাহলে তোমাকে কোরবানি দিতে হবে এবং আগামীতে আবার হজ করতে হবে যদি ফরজ হজ হয় যদি ফরজ হজ হয় আর ফরজ হজে বাধা পেয়ে গেলেন ফরজ হজ ছিল কিন্তু অনুমতি পারমিশন নেননি চলে গেছে তা শ্রী আপনার বের হয়নি আর রাস্তায় বাধা পেয়ে গেলেন তাহলে ফরজ হজ অবশ্যই আদায় করতে হবে কিন্তু কোরবানি দিতে হবে এই বছরে যে বছরে বাধা প্রাপ্ত হলেন নবী করিম সাল্লাম আরেকটি রাস্তা রেখেছেন ভালো রাস্তা যাতে কোরবানি দিতে হবে না যদিও ফরজ হজ থাকলে আগামীতে আবার করতে হবে কিন্তু কোরবানি দিতে হবে না আপনাকে <clears throat> এই বাধা পাওয়ার কারণে তা হচ্ছে শর্ত লাগানো যখন এহরাম বাঁধবেন তখন আল্লাহর সাথে শর্ত লাগিয়ে দিবেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম জোবা বিনতে জুবাইর জুবাইর নবী করিম সাল্লা সাল্লামের এক চাচার নাম ছিল তার মেয়ে অর্থাৎ নবী সাল্লামের চাচাতো বোন দোবা জুবের নবী সাল্লাম দেখলেন যে কি ব্যাপার তুমি হজে যাবে সে রাসুল আল্লাহ আমার তো হজে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু এমনি মারিউদা আমি অসুস্থ আর সাহস করতে পারি না যে আমি হজ করতে পারবো নবী করিম সাল্লাম বললেন তাকে হুজ্জি ওয়াস্তারিতি তুমি হজ করো এবং একটি শর্ত লাগিয়ে নাও হজের নিয়ত করে ফেলো ওয়া তিমুল হাজ্জা আল আলিল্লাহ হজের নিয়ত করে বেরিয়ে যাও আর পুরা করার নিয়ত রাখো যদি বাধা প্রাপ্ত হয়ে যাও অসুখের কারণে না যেতে পারো হজ পুরা না করতে পারো তাহলে শর্ত লাগিয়ে নাও তার জন্য কার কাছে আল্লাহর কাছে এটি দোয়া করেন দোয়ার শর্ত যে আল্লাহ আল্লাহ মাইন হাবাসানি হাবেসুন হে আল্লাহ যদি আমাকে কোনো কারণে বাধা পেয়ে যেতে হয় মাহেল্লি হাইসু হাবাস্তানি তাহলে আমি হালাল হয়ে যাব আমি এহরাম খুলে দেব নিয়ত আমি ভঙ্গ করে দেব হজের বা উমরার যেখানেই তুমি বাধা দিয়ে দিবে যেখানে আমি বাধা প্রাপ্ত হয়ে যাব যেখানে আর যেতে পারলাম না সামনে বাড়তে পারলাম না এ শর্ত যদি লাগিয়ে নেন তাহলে আর দম দিতে হবে না আর কোরবানি করতে হবে না এর জন্য আগামীতে ফরজ হজ বাকি আছে আবার করবেন যদি ফরজ হজ না থাকে তো অসুবিধা নেই কোনো এর জন্য কাফারা নেই যাই হোক আসল আলোচনার দিকে আসি আবার ফিরে তা হচ্ছে হজের প্রকরণ হজ কত প্রকার হজ হচ্ছে তিন প্রকার নবী করিম সাল্লাম সাল্লামের হাদিসে রয়েছে সাহাবাই কেরামরা কেউ হজে তমাত্ম নিয়ত করেছিলেন কেউ কেরানের নিয়ত করেছিলেন কে এফরাদের যদিও প্রথমে সবাই এফরাদের নিয়ত করেছিল প্রথমে যখন হজে বেরিয়েছিলেন সবাই এফরাদের নিয়ত করেছিলেন কারণ জাহেলি জামানায় ইসলাম আসার পূর্বে আরবের লোকেরা হজ করত কিন্তু হজের মৌসুমে ওমরা করাকে তারা পাপের কাজ মনে করত কানু ইয়ারাউন আল অমরাতা আশহরিল হাজ মিন আফজারিল ফজুর হাদিস রয়েছে হজের মৌসুমে হজের মাসগুলিতে ওমরা করাকে তারা চরম পাপের কাজ গোনার কাজ মনে করত আর বিশেষ করে হজে তামাত্ম একটা হচ্ছে হজের মৌসুমে অমরা করার কথা তা কেরানেও হইতে পারে আর তামাত্মতে অতিরিক্ত যে মধ্যখানে আবার ওমরা করে হালাল হওয়া হালাল হয়ে থাকা আর যা কিছু হেরাম অবস্থায় নিষিদ্ধ সব মধ্যখানে হালাল হয়ে যাওয়া মক্কাতে বসে আছেন সব হালাল হয়ে আছে আপনার অথচ হজের সবরে এসেছেন এই কাজগুলিকে তারা চরম পাপের কাজ মনে করত কি তাদের যুক্তি এক যুক্তি হচ্ছে যে একটু কষ্ট করতে হবে হজ এসছে শুধু হজ আবার ওমরা কি এক দুই নম্বর কথা ছিল যে হজে এসেছি আর এখানে এসে ভোগ বিলাস করব। আতর সুগন্ধি লাগাবো আর ভালো ভালো কাপড় চোর সেলাই করা কাপড় পরব আর স্ত্রী সম্ভব করব। এ তো চরম পাপের কাজ হজে এসেছি না হালাল হয়ে যাবে না তাই তারা সবাই এফরাদ করত জাহিলি যুগে হজ ফরজ হয়েছে নবম হিজড়িতে অথবা দশম হিজড়ির শুরুতে হজে নবী করিম সাহসালাম সাহাবাই কেরামদেরকে নিয়ে বেরিয়েছেন মদিনা যারা ছিলেন আর আরবের যে কোনো এলাকায় মুসলিম ছিল সবাই শুনতে পেয়েছেন এলান করে দেওয়া হয়েছিল তার আগের বছরই অবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালান হজে গেলেন নবম হিজড়িতে এবং ঘোষণা করে এলেন যে আগামী বছর নবী করিম সাল্লাহাম স্বয়ং হজ করবেন সুতরাং মুসলিম নারী পুরুষ যার পক্ষে সম্ভব হয়েছিল যে আল্লাহ নবী সাল্লামের সাথে প্রথম হজ জীবনের আল্লাহ নবীর প্রথম হজ আর সাহাবাই কেরাম মমিন মমিনাদের প্রথম হজ হাদিসে রয়েছে সেই মুসলিম শরীফের হাদিসে ফাজা আব্বাসারুন কাসির অসংখ্য মানুষ চারিদিক থেকে বিভিন্ন এলাকা থেকে চলে আসছে বিভিন্ন এলাকায় ইসলাম ছড়িয়ে পড়েছে মুসলিম বিভিন্ন এলাকায় বসবাস করে শুধু মক্কা আর মদিনায় নয় আর চারিদিক থেকে দলে দলে সব হজে চলে আসছে নবী করিম সাল্লামের সঙ্গী হওয়ার জন্য হজের শুধু এফরাদের নিয়ে এসছিলেন শুধু হজ করব মক্কায় যখন প্রবেশ করে গেলেন তখন ওহি আসলো নবী করিম সাল্লামের কাছে যে জাহিলি যুগে হজের মৌসুমে ওমরা করাকে পাপ মনে করা হতো গুনা মনে করা হতো আর তামাত্ম করার মধ্যখানে হালাল হওয়াকে আরো চরম পাপ মনে করা হইতো সব কিছু নেই ইসলাম সব ভুল কথা ভ্রান্ত কথা সব রকমের হজ করতে পারে আর এর দ্বারা বোঝা গেল যে হজ সব রকম করা যেতে পারে শুধু তাই নয় নবী করিম সাল্লাহাম যতগুলি সাহাবে কেরাম এফরাদের নিয়ত করেছিলেন অথবা কেরান করেছিলেন হাদিন এসেছিলেন সবাইকে বললেন সবাই তোমরা উমরা করে হালাল হয়ে যাও উমরা করে হালাল হয়ে যাও অর্থাৎ হজে কি করো তামাত্ম করো যারা কোরবানি নিয়ে আসেননি তারা যারা কোরবানি নিয়ে এসেছিলেন তারা যেহেতু হালাল হতে পারবেন না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ কোরবানি জবাই না হবে কোরবানি কোন তারিখে জবাই হয় দশ তারিখে জবাই হয় দশ তারিখ আগে হয় দশ এগারো বারো তেরো আর নিয়ত তার আগেই আট তারিখেই হজের হেরা বাঁধতে হবে সুতরাং তারা হালাল হতে পারছেন আল্লাহ বলছেন ওয়ালা তাহলে মাহিল্লাহ ওই আয়াতি আল্লাহ পাকের সাদ করেছেন তোমরা মাথা মুন্ডন অতক্ষণ পর্যন্ত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের হাদি কুরবানির পশু তার জবাই হওয়ার স্থানে না পৌঁছে যাবে অর্থাৎ জবাই না হয়ে যাবে এই জন্য যারা হাদি নিয়ে এসেছিলেন কোরবানির পশু সাথে করে নিয়ে আসতেন পুরনো যুগে সাথে করে নিয়ে আসতেন নিজের ঘরে আছে বাড়িতে আছে সুবিধা এখনো যারা বেদুই নিজেরাই উঠ পুষে ছাগল পুষে তাদের জন্য সুবিধা কেনবে বেশি দাম দিয়ে কিনতে হবে তারা হালাল হতে পারছেন না তাদের জন্য কেরান নবী করিম সাল্লাম স্বয়ং নিজে যেহেতু উঠ নিয়ে এসেছিলেন কোরবানির উঠ সাথে করে নিয়ে সেজন্য তিনিও হালাল হতে পারেননি তাই তিনি কেরান করেছিলেন আর বাকি যত সাহাবাই কেরাম তারা বিনা কোরবানির পশুতে এসেছিলেন তাদের সবাইকে বললেন তোমরা উমরা করে হালাল হয়ে যাও অর্থাৎ হজে তামাত্ম করো তাহলে হজের প্রথম প্রকার হচ্ছে হজে তামাত্ম দ্বিতীয় হচ্ছে হজে কেরান আর তৃতীয় হচ্ছে হজে ইফরাদ বা মুফরাদ কোনো কিছু মুফরাদ পাবেন যেন বুঝে রাখা ভালো কেরান আর মুফরাদ অথবা ইফরাদ এই তিন প্রকারের হজের মধ্যে সবচাইতে উত্তম হজ হচ্ছে হজে তামাত্ম কি জন্য উত্তম এই জন্য যে নবী করিম সাল্লাম সমস্ত সাহাবার কেরামকে যারা কেরানে নিয়ত করেছিলেন অথবা এফরাদের নিয়ত করেছিলেন সবাইকে বললেন যে তোমরা নিয়ত পরিবর্তন করে নাও আর ওমরা করে হালাল হয়ে যাও অর্থাৎ হজ্জে তমাত্ম করো সবাইকে আদেশ করলেন যেই কাজের নবী সাল্লাম আদেশ করেছেন সেই কাজ অবশ্যই উত্তম দুই নম্বর কথা নবী করিম সাল্লি সাল্লাম আকাঙ্ক্ষা করেছেন এই তামাত্ম করার জন্য নিজে করতে পারেননি কারণ তার সাথে কি ছিল কোরবানির পশু ছিল সেই জন্য জবাই না হলে তিনি হালাল হতে পারছেন না আর হজে তামাত্ম করলে আগে হালাল হইতে হবে উমরা করে নবী করিম সাল্লাম আকাঙ্ক্ষা করেছিলেন লাউ আমরি মাস্তাদ বারতো মা সুক্তুল হাদিয়া ওয়ালা জাল তোহা অমরাহ আমি যদি গায়েব জানতাম ইস্তাকবাল তো মিন আমরি মাস্তাদ বারত পরে যা জানলাম যদি আগেই জানতাম পরে যা জানলাম মানে এখন যা জানলাম ওহির মাধ্যমে যে হজের মৌসুমে উমরা করা যাবে হজের মৌসুমে হজে তামাত্ম করা উমরা করে হালাল হওয়া যাবে যেটি জাহিলি যুগে গোনার কাজ মনে করা হইতো এই জন্য তারা এই নিয়ত করে আসেননি এইরকম কোন নতুন বিধানও জানাচ্ছে ইসলামের পক্ষ থেকে সুতরাং ওটাকে বর্জন করে এসছেন যে না তামাত্ম হালাল হওয়া যাবে না <clears throat> লাউ ইস্তাকবাল তুমিন আমরি মাস্তাদবার তো যা পরে জানলাম এখন জানলাম ওহির মাধ্যমে তা যদি আগেই জেনে নিতাম যখন মদিনা থেকে বেরিয়েছিলাম তো মা সুক্তুল হাদিয়া হাদি সাথে করে কোরবানির পশু সাথে করে নিয়ে আসতাম না আর কোরবানির পশু সাথে না নিয়ে আসলে কি করতে পারতাম ওলা যাও তো ওমরা ওমরার নিয়তে পরিবর্তন করে নিতাম ওমরা করে তামাত্তর নিয়ত করে নিতাম তামাত্তর নিয়ত হয়ে যেত কিন্তু তা আমি পারছি না নবী করিমসাল্লামের আকাঙ্ক্ষা ছিল সাহাবাই কিরমদেরকে আদেশ ছিল এই তামাত্তর জন্য হজে তামাত্ম কেমন করে করতে হবে এই তামাত্তর নিয়ম প্রথমে বলে দেব তারপর শেষখানে কেরান এবং ইফরাত বা মুফরাদের কথা বলব হজে তামাত্ম করতে হলে ওমরা আলাদা আর হজ আলাদা প্রথম কথা জেনে নিতে হবে ওমরা আলাদা কেমন করে করে যেমন করে ওমরা করেছেন হ্যাঁ যেমন করে ওমরা করেছেন যেসব ভাইয়েরা আর যেসব ভাইয়েরা করেননি বলুন যে আমরা তো করিনি তাহলে ওমরার কথা শুনিয়ে দিই ওমরাতে কয়টি কাজ করতে হয় প্রথম শোনা যাক ওমরার কাজ কয়টি ওমরার প্রথম কাজ হচ্ছে এহরাম বাঁধা দুই নম্বর কাজ হচ্ছে হ্যাঁ বাইতুল্লাহ তওয়াফ করা তিন নম্বর কাজ হচ্ছে সাফা মারা সাই করা চার নম্বর কাজ হচ্ছে মাথা মন্ডন করা বা মাথার চুল ছোট করা পুরো মাথা থেকে চারটি কাজ তার মাঝে তিনটি হচ্ছে রোকন রোকন আর মাথা মন্ডন করা হচ্ছে অজিব না সন্ন্যত না অজিব মাথা মন্ডন অথবা মাথা চুল ছোট করা দুটোর একটা ওয়াজিব আর মাথা মন্ডন উত্তম এই জন্য শুনে মাথা মন্ডন না করে চুল যদি ছোট করেন তাও চলবে দুটোর মধ্যে একটি করলেই হবে তবে এর আগেও বলা হয়েছে মাথা মন্ডন করা কি উত্তম কারণ নবী করিম সাল্লি আলি সাল্লাম নিজে কি করেছেন মাথা মুন্ডন করেছেন প্রথম কথা নবী সাল্লাম বিদায় হজ করলেন কি করেছিলেন চুল ছোট করেছিলেন না মুন্ডন করেছিলেন মাথা মুন্ডন করেছিলেন যেটি উত্তম সেটি নবী করিম সাল্লাম করেছেন আর নবী করিম সাল্লাম তিনবার করে মাথা মুন্ডনকারীকে দোয়া দিয়েছেন আল্লাহ হামিল মোহাল্লিকিন জি তিন নম্বর কারণ হচ্ছে কোরআনে করিম আল্লাহ ফাকরবুল্লান মন্ডনকারী আর চুল ছোটকারী দুই শ্রেণীর লোকের কথাই উল্লেখ করেছেন প্রথমে কার কথা উল্লেখ করেছেন মাথা মন্ডনকারীদের কথা মোহাল্লেকিন আর ওউস আকুম অমকাসেরিন প্রথমে মোহাল্লেকিনের কথা বলেছেন তো ওমরার এই আমলগুলি শুনে নেওয়ার পরে ওমরা কেমন করে করতে হবে শুরু থেকে বলি এখন একটু বিস্তারিত বাইরের লোকদের জন্য বলছি মক্কার লোকেরা যদি উমরা করে তাদের ক্ষেত্রে সন্ন্যত সহি সন্ন্যত হচ্ছে যে তারা হারাম হারামের সীমানায় যাবে হারামের যে সীমানা রয়েছে প্রত্যেক দিকে হারামের সীমানা এক তো আজকালকার ভাষায় হারাম বলা হচ্ছে যে হাদিসের ভাষা নাই আজকালকার ভাষায় কাকে হারাম বলা হচ্ছে জানেন কি আজকালকার ভাষায় মসজিদে হারামকে হারাম বলা হচ্ছে লেখা থাকে না বোর্ডে এলাল হারাম হারামের দিকে হ্যাঁ টু হারাম মানে মসজিদে হারাম মসজিদে হারামের সিগন্যাল দিচ্ছে হারাম আজকালকার ভাষা কিন্তু কোরআন এবং হাদিসের ভাষায় হারাম মানে হুদুদে হারাম বিভিন্ন দিকে দূর দূর পর্যন্ত এলাকা রয়েছে যে সব এলাকায় বিভিন্ন কাজ হারাম শিকার করা হারাম শিকারী পশু বা পাখি শিকারী পশু পাখিকে তাড়ানো হারাম গাছ কাটা হারাম হ্যাঁ তারপরে কুড়িয়ে পাওয়া জিনিস নিয়ে নেওয়া হারাম চিরকালের জন্য ঘোষণা করতে হবে এই শর্তে আপনি উঠাইতে পারেন ইত্যাদি ইত্যাদি আল্লাহ ফাকরাবুল আলমিন এই জমিনকে হদুদ হারাম হারামের এলাকাকে সম্মানিত করেছে এ হচ্ছে হারাম সবচাইতে নিকটবর্তী হচ্ছে তানাইম যেখানে মসজিদে আয়েশা রয়েছে আল্লাহ আজকাল ওখানে একটি বড় মসজিদ রয়েছে মসজিদ রয়েছে বাইরের লোকদের জন্য কারণ অনেকে জিজ্ঞাসা করে যে এটি কি একটি মিকাত না এটি মিকাত নয় মক্কার লোকেরা হারামের সীমানা যাবে আর হালাল এলাকা থেকে লাব্বাইক বলে লাব্বাইক ওমরা বলে ওমরা নিয়ত করে আসবে আর সবচেয়ে নিকটবর্তী হচ্ছে এই তিন চার কিলোমিটার দূরে তানাইম নামক এলাকা সেখান থেকে সাধারণত তারা এহরাম বেঁধে থাকে তাদের জন্য তারা সেখানে না গিয়ে যদি অন্য কোনো এলাকা দশ কিলোমিটার বিশ কিলোমিটার দূরে যেখানে হদুদ হারাম হারামের বর্ডার আছে সেখান থেকেও আসে কোনো অসুবিধা নেই অমরার ক্ষেত্রে হজের ক্ষেত্রে হজ শুরু করবে নিজের বাড়ি থেকে মক্কার লোকেরা হজ শুরু করবে হজের নিয়ত করবে নিজের বাড়ি থেকে বাড়িতে গোসল করে বাড়িতে সুগন্ধি লাগিয়ে এহরামের কাপড় পরে লাভবাই খাজান বলে মেনার দিকে রওনা হবে আমরা আলোচনা করি বাইরের মানুষদের জন্য যারা মি কাতের বাইরে রয়েছে মক্কাতুল মক্কার রামার চারিদিকে পাঁচটি মিকাত রয়েছে আমরা পূর্ব দিক থেকে যারা যাই তাইফের রাস্তা হয়ে তাদের মিকাত হচ্ছে হ্যাঁ কার্নুল মানাজেল যাকে বলেছেন নবী করিমিল্ল আহলে নাজিদ মিন কার্নেল মানাজেল নাজিদ বাসিরা অর্থাৎ রিয়াজ কাসিম এই তারপরে পূর্ব এলাকা দম্মাম আলহাসা এসব এলাকার লোকেরা কোথেকে এরাম বাঁধবে কার্নুল মানাজেল থেকে যার নতুন নাম হচ্ছে আসাইল আল কবির বা সাইলে কবির সহজ ভাষায় তাইফের কাছাকাছি অবস্থিত মদিনা হয়ে যারা যাবেন কারণ আমাদের আরেকটি রাস্তা মদিনা হয়ে অনেকে মদিনা হয়ে যান মদিনা হয়ে যারা যাবেন ওয়হিল্ল আহলুল আমিন জিল হলেইফা মদিনাবাসীরা এহরাম বাঁধবে বা মদিনার উপর দিয়ে যারা যাবে তারা এহরাম বাঁধবে জুল হলেইফা থাকে যার নতুন নাম হচ্ছে আবিয়ারি আলী এতটুকু মিকাত সম্পর্কে আমাদের যেন যথেষ্ট মিকাতে যখন আপনি পৌঁছিলেন যে মেকার দিয়ে যান না কেন সেখানে যাওয়ার পরে আপনি কি করবেন প্রথম গোসল করবেন গোসল করা সন্ন্যত যদি আপনার অসুবিধা না থাকে তো গোসল করুন নারী হোক আর পুরুষ হোক গোসল করা সন্ন্যত গোসল করার পরে মাথায় এবং দাড়িতে বিশেষ করে নবী করিমসাল্লাম যেহেতু হাদিস রয়েছে যে তিনি মাথার চুলে মাথায় এবং দাড়িতে সুগন্ধি আতর লাগিয়েছিলেন সুতরাং মাথায় চুলে বা শরীরে কাপড়ে নাই এহরামের কাপড় এখন এহরামের কাপড় পরেননি আপনি বা পরে নিলেও আপনি এহরামের কাপড়ে লাগাবেন না পরেছেন কিন্তু এখনো নিয়ত করেননি অন্তর থেকে হজে বা অমরায় ঢুকেননি এখনো প্রবেশ করেননি জি হয়তো কাপড়টা শুধু শরীরে পরেছেন আতর খুশবু লাগিয়ে নেওয়া তারপরে যদি ফরজ নামাজের সময় হয় তাহলে ফরজ নামাজ পড়ে তারপরে এহরাম বাধা মানে নিয়ত করা হজ অথবা উমরার কেন বললাম এই কথা যে ফরজ নামাজ হলে ফরজ নামাজের পর এই জন্য যে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম জুল হলিফাই মিকাতে গিয়ে জোহর নামাজ পড়েছেন জোহর আসর জমা করেছেন আর তারপরে সেখান থেকে এহরাম বেঁধেছেন তাহলে নবী সাল্লাহ সাল্লাম ফরজ নামাজ পড়ে মিকাতে এহরাম বেঁধেছেন কোন ফরজ নামাজ যদি পেয়ে যান তাহলে পুরোপুরি সুন্নতর আমল হল যদি আপনি করতে পারেন ভালো কথা ফরজ নামাজ যদি না পান ওই সময় গেলেন না অন্য কোনো সময় পৌঁছিলেন তাহলে এমন কোন খাস নামাজ এহরামের নামাজ নেই যা প্রচলিত বিশেষ করে উপমহাদেশের মানুষরা সুন্নত এহরাম এহরামের সন্ন্যত নামাজ মনে করে এরকম কোন হাদিসের নেই তবে দুই রাকাত নামাজ পড়তে পারেন যেহেতু অজু করেছেন হ্যাঁ? তাহিয়াতুল অজুর উদ্দেশ্যে তাহিয়াতুল অজুর উদ্দেশ্যে আপনি নামাজ পড়বেন দুই রাকাত আর নামাজ পড়ার পরে এখন আপনি এহরামে প্রবেশ করবেন বা হজ বা ওমরায় যে প্রথম ওমরা ওমরায় প্রবেশ করছেন আপনি হজে তামাত্তর নিয়ম বলছি হজে তামাত্ম করলে কি করতে হবে প্রথমে এখানে আপনি যখন প্রবেশ করছেন আপনার এবাদতে তখন বলতে হবে অন্তরে নিয়ত করতে হবে আর জবানে নিয়ত বলা নাই জবানে আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছে কথা বলতে হবে মানে আল্লাহ তুমি ডাক দিয়েছো তোমার নবী ইব্রাহিম আলী সালাম ডাক দিয়েছেন তোমার নবী মোহাম্মদ রসুলাম ডাক দিয়েছিলেন তোমার পক্ষ থেকে হজ হে ইব্রাহিম মানুষ সকলের মাঝে ঘোষণা করে দাও হজের ইব্রাহিম আলী সালাম ঘোষণা করেছিলেন নবী করিম সাল্লা সাল্লাম ঘোষণা করেছেন যে তোমরা হজে এসো হে মানুষ হে মুসলিম আল্লাহ পাক তোমাদের হজ ফরজ করেছেন সুতরাং তোমরা হজ পালনের উদ্দেশ্য এসো এই যে ডাক আল্লাহর পক্ষ থেকে ঘোষণা তার জবাবে কি বলতে হবে লব্বাইক লব্বাইক ইসলামিক মাদ্রাসাগুলিতে আমরা পড়াশোনা করেছি যারা মাদ্রাসা পড়েছেন তারা জানেন হ্যাঁ, স্কুলে যখন রোল কল করা হয় তাই না ডাকা হয় নাম ডাকা হয় হাজিরা ডাকা হয় তখন কি বলে স্কুলে বলেছি আমার প্রসেসে স্কুলে উপস্থিত বলে আর না হলে কি বলে প্রেজেন্ট স্যার আরো কি কি বলে হ্যাঁ হ্যাঁ জি কিন্তু ইসলামিক মাদ্রাসাগুলিতে কি বলা হয় লাভবাহিক আমরা লাভবাহিক বলেছি ছোট থেকে মাদ্রাসে পড়েছি ছোট ছেলে হাজির হচ্ছে ওস্তাদ হাজির করছেন লাভবাহিক আর কোন কোন মাদ্রাসা বলে হাজির হাজিরটাও বলে লাভবাহিক আল্লাহ পাকে ডাকায় ডাকে সাড়া দেওয়া লাভবাহিক বলে আর আপনি যা হাজির হয়েছেন কিসের উদ্দেশ্যে আপনার এবাদতকে নির্ধারিত করা নিয়ত করা নাই হচ্ছে লব্বাইক অমরাহ আল্লাহ এখন অমরার উদ্দেশ্যে হাজির হয়েছে যেহেতু হজে তামাত্ম করছেন অমরা আলাদা আগেই বলেছি আর হজ আলাদা তাই আপনি এখানে বলবেন লব্বাইক অমরাহ এই নিয়ত কখন করবেন অনেকে মসজিদে করে ফেলে অনেকে গাড়ির কাছে এসে করে অনেকে আবার গাড়িতে বসে করে স্বাভাবিক এই ইখতালাফ ওলামাদের মধ্যে রয়েছে সেই জন্য হয়তো সাধারণদের মধ্যে ইখতলাফ অনেক সময় হয়তো ভিত্তিহীন ইখতলাফ রয়েছে আলেমরা ইখতলাফই করেনি মন গড়া যেমন নামাইতো পড়া নামাইতো পড়া কোনো আলেম বলেনি আলেম যাদেরকে বলা হয় অর্থাৎ ইমাম আবু আনিফা শাহি মালিক আহমদ চার মজাবের কোনো ইমাম নাওয়াইতো পড়তে বলেননি না হানফি মজাবে আছে না শাহি মজাবে আছে না মালিক না হামবেলি কোনো মজাবে নেই কোনো মজাবে তো দূরের কথা এই মজাবের ইমামদের উক্তি তো দূরের কথা এই মজাবের কিতাবগুলি পাঁচশো সাতশো বছর পরে তাঁদের ইমামদের বা আটশো বছর পরে লেখা হয়েছে সেই কিতাবগুলি তো নেই না কদুরিতে আছে না হৃদায়তে আছে না বেকায়তে আছে হানাফি মজাবের সমস্ত এগুলো প্রসিদ্ধ ফেকার কিতাব তাতেও নাওয়াইতে পড়া নেই তাহলে যে তো গুলি এসেছে বাংলাদেশের সমাজে বা ভারতে পাকিস্তানে হ্যাঁ পাকিস্তানে আবার উর্দুতে করে বাঙালি বেশি উন্নতি করেছে তো পড়ে আরবিতে পড়ে এগুলি সব বিদাতিদের পক্ষ থেকে এসছে এদেরকে আলেম বলা উচিত নয় অলমায় কেন আমরা ইখতলাফ করেননি যে নামাই তো বলতে হবে হবে না বিদাতিরা ইখতলাফ করেছে বুঝতে পারছেন কথা আমার অলমায় সন্ন্যত যারা কোরআন এবং হাদিসের সন্ধান করেন তারা ইখতলাফ যে নামাই তো বলতে হবে কথা বলেন তাদেরকে কোরআন হাদিসের অনুসারী আলেম বলা নয় বলছে নামাই তো পড়তে হবে তারা বিদাতি বিদাতির ইখতলাফ করেছে তারা ভিন্ন মত পোষণ করেছে যে নামাই তো পড়তে যদি সামান্যতম থাকতো আলেমদের মধ্যে ইখতলাফ তাহলে হানাফি মজাবে থাকতো হেদায়তে থাকতো বেকায়তে থাকতো সারা আপনার সারা বেকায়তে থাকতো আপনার কদুরিতে থাকতো কানজুর দাকায়কে থাকতো হতো আলমগিরিতে থাকতো নেই কোথাও নেই ফতো স্বামীতে থাকতো এসব তো পড়েন আপনারা ওই অনেকে মাসিক মদিনা পড়েন বিদাতি পত্রিকা এই রেফারেন্স থাকে তাতেও নেই তা আছে এই নতুন নতুন বিদাতিদের পঁচিশ পঞ্চাশ বছর একশো বছরের বিদাতি বিদাতি হুজুরদের কথাবার্তা এগুলি আলেমদের ইখতলাফ নাই না নামাজের ক্ষেত্রে না উজুর ক্ষেত্রে না গোসলের ক্ষেত্রে না রোজা না হজ না জাকাত কোনো ক্ষেত্রে হয়তো পড়া নেই সুতরাং যেসব চটি কিতাবগুলি আপনারা ওই কেনেন ফুটপাতে বা মিকাতে এখানেও মিকাতে ওই বিক্রি করে কিতাবগুলি আর কিতাব কেনেন তাতে ওই আল্লাহ নাওয়াইতুল তা হয়তো পাবেন বিশেষ করে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে যদি কিতাব হয় তাহলে তো অবশ্যই পাবেন তাতে এই বিদাতি কথাবার্তা আল্লাহ নামাইতুল ওমরাতা আল্লাহ আমি ওমরান নিয়ত করছি ফাইয়াসের হালি তা আমার জন্য সহজ করে দাও ওয়াতাকাব্বাল হামিননি আমার পক্ষ থেকে কবুল করো সব বিদাত এগুলি নেই ইসলামে সুতরাং বিদাত বিদাত দিয়ে যদি শুরু করেন মান আমেলা আমালান যে ব্যক্তি এমন কোন আমল করলো লেইস আলেহে আমরনা যা আমার আদর্শ মোতাবেক না সুন্নাত মোতাবেক নয় নবী করিম সাহাবাই কেননা কেউ আল্লাহ মাইনি নামাইতুল ওমরা পড়েননি তা প্রত্যাখ্যাত আল্লাহ কবুল করবেন না আপনার হজ উমরা ভালো করে শুনে রাখুন ফাওয়ারদ্দন এটি মানুষের কথা নয় নবীর কথা মোহাম্মদ রসুল্লাহ বলছেন ফাওয়ারদ্দন তা মরদুদ হয়ে যাবে রিজেক্টেড হয়ে যাবে কবুল হবে না নিয়ত করবেন কোনখান থেকে এই ক্ষেত্রে সহি শুনে রাখুন মসজিদ থেকে নয় আর বাসের কাছে নিচে দাঁড়িয়ে আছেন সেখান থেকে নয় আর গোসলখানা থেকে উজু করে সেখান থেকে নয় সালাম ফেরার পর নামাজ পড়লেন মসজিদে তারপরে নিয়ত করে ফেললেন তাও নয় বরং নবী করিম সূক্ষ্ম কথা হচ্ছে যে নিয়ত করেছেন যখন সাওয়ারির পিঠে বসে গেছেন এবং সাওয়ারি যখন হরকতে চলতে লেগেছে তখন তিনি নিয়ত করেছেন বলেছেন লাভবাইক অমরা তখন নিয়ত করেছেন ওস্তাকাল্লাদ বেহি না কাতুহু তার উষ্টি যখন তাকে নিয়ে চলতে শুরু করলো তখন তিনি নিয়ত করলেন তখন নিয়ত করলেন এক ঘন্টা দুই ঘন্টা হজের মশাই চার চার ঘন্টা বাস সেখানে হ্যাঁ, থেমে রয়েছে আর আপনি মসজিদে চার ঘন্টা আগে নিয়ত করে রয়েছেন তাই নবীলামের নিয়তের আগে আপনি নিয়ত করে ফেললেন সূক্ষ্ম কথাগুলি মনে রাখবেন কারণ এই ক্ষেত্রে যে যেখানে পারছে নিয়ত করে বসে আছে সূক্ষ্মভাবে যদি হজ করতে চান ওমরা করতে চান তখন যখন সওয়ারি আপনার গাড়ি স্টার্ট দিল ড্রাইভার গাড়ি চলতে শুরু করলো তখন বলেন লব্বেক উমরা আল্লাহ হাজির হয়েছি তোমার দরবারে ওমরার উদ্দেশ্যে নিয়তের কথা নেই এখানে আছে কি নামাইতুল ওমরা নেই সুতরাং এই কথাটি নিয়ত নয় অন্তরে নিয়ত এবং আল্লাহর দরবারে হাজিরির ঘোষণা করা যে আল্লাহ তোমার দরবারে হাজির হয়ে গেছে আমি গায়ের হাজির নয় উপস্থিত হয়েছি তারপরে বেশি বেশি তালবিয়া পড়তে থাকতে হবে আল্লাহ আল্লাহ শরিক ইন্নাল হামদা ওয়া ওয়াল মুলক লা এই তালবিয়া খুব বেশি বেশি পড়তে থাকতে হবে লব্বাইক আল্লাহ লব্বাইক হাজির হয়েছি আল্লাহ হাজির হয়েছি তোমার ডাকে সাড়া দিয়েছি তোমার নবীর ডাকে সাড়া দিয়েছি লব্বাইক আল্লাহ শরিক আলাক লব্বাইক আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছি আল্লাহ তোমার কোনো শরিক নেই অংশীদার নেই লা শরিক আলাকা লব্বাইক ইন্নাল হামদা নিশ্চয় সমস্ত প্রশংসা অন্যমাতা সমস্ত নিয়ামত অনুগ্রহ দান ইন্নাল হামদা অন্যমাতা মাতা ওয়ালমুলকা এবং সবকিছুর মালিকানা সার্বভৌমত্ব তোমার সবকিছুর মালিক তুমি লাশারিক তোমার কোনো অংশীদার নেই তোমার কোনো অংশীদার নেই আর মক্কার মুশরিকরা কি বলতো ইল্লা শরিক আন্তম লেকু মামালাক তারা বলতে আল্লাহ যারাও শরিক আছে এই লাতুজা মানাতেরা শরিক আছে কিন্তু তাদের বড় মালিক তুমি এরা মাত্র ওসিলা মাধ্যম জি আজকাল কবর মাজার পন্থী যারা পীরপন্থী তারা এইরকমই ধারণা রাখে যে পীর অলিয়া আউলিয়া আর এই কবর মাজারগুলি হ্যাঁ এগুলি হচ্ছে ওসিলা মাধ্যম আল্লাহ পর্যন্ত পৌঁছার তাহলে এদের অন্তরে যে তালবিয়া আছে সেটি হচ্ছে ওই মক্কার মুশ্রেকদের মতো সিরকি তলবিয়া এরাও সরাসরি আল্লাহকে পাওয়ার ধারণা রাখে না মুশ্রেকদের মতো মক্কার আবু জাহালাবুল হাবদের মতো এরা মনে করে যে মাধ্যম ধরতে হবে উলিয়া উলিয়া ধরতে হবে পীর দরবেশ ধরতে হবে মাজার ধরতে হবে না হলে আল্লাহকে পাওয়া যাবে না তালিবাতে দেখলেন কি ঘোষণা লা শরিক আল্লাহ আল্লাহ তোমার কোনো কিছুতে কেউ শরিক নেই অংশীদার নেই এই তালবিয়া খুব বেশি বেশি পড়বেন মক্কা পৌঁছিবেন তালবিয়া কোথায় বন্ধ করবেন জি যখন আপনি কাবাকে দেখে নিয়েছেন তওয়াফ এখন শুরু করতে যাচ্ছেন তখন আপনি তালবিয়া বন্ধ করে দেবেন তালবিয়া পড়া তখন তালবিয়া মানে এই যে লাভবাইক পড়া যে লাভবাইকের যে টুয়াটি রয়েছে জিকির রয়েছে এটি বন্ধ করে দাও তখন এহরামের ক্ষেত্রে আর একটি বলি যে এহরাম হচ্ছে নিয়তে নিয়তে হজ অথবা উমরার যে নিয়ত করলেন এর নাম হচ্ছে এহরাম কিন্তু আমরা সাধারণ মানুষ ভাবি যে এহরাম মানে বিশেষ পোশাক মহিলাদের ক্ষেত্রে কোনো খাস পোশাক নেই এহরামের যে কোনো পোশাকে যে কোনো রঙের পোশাকে মহিলারা এহরাম বাঁধতে পারে অপর পুরুষ যখন থাকবে তখন তারা চেহারা ঢাকবে আর যদি অপর পুরুষ না থাকে তাহলে তারা চেহারা খোলা রাখবে তাদের এহরাম চেহারাতে রয়েছে কিন্তু অপর পুরুষদের সামনে কখনো তারা চেহারা খুলবে না চেহারা ঢাকার ক্ষেত্রে তারা নেকাব এই পটি বাঁধবে না আজকাল যে পটি বাঁধার নেকাব উঠেছে যাতে চোখের দুটি ফাটল রয়েছে এটা মহিলাদের জন্য জায়জ নয় এহরামের অবস্থায় তাহলে এটা সরিয়ে দিয়ে কি করবে পাতলা হয়তো ওড়না রয়েছে বা চাদর রয়েছে বা এমন কোনো কাপড় আছে যেটা ওপর থেকে ঝুলিয়ে নিয়ে চেহারা ঢাকবে কারণ চেহারা খোলা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা চেহারা খোলা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা ইমানের ফিতনা আমলের ফিতনা মহিলাদের জন্য আর পুরুষের জন্য সুতরাং কখনো জায়েজ নয় চেহারা খোলা আসল আকর্ষণ চেহারাতে রয়েছে চেহারা খোলায় যদি জায়েজ হয়ে যায় তাহলে সব রকমের গোনা হয়ে যেতে পারে সুতরাং চেহারা কোনো অবস্থাতেই খোলা যাবে না তবে <clears throat> যেমনটা বললাম যে যখন কোনো মানুষ নেই তখন খুলবে আর বাকি ওপর থেকে পাতনা ওড়না দিয়ে ঢেকে নেবে পুরুষরা সেলাইবিহীন কাপড় পরবে যা জানাই রয়েছে নবী করিম একটি এজার অর্থাৎ লুঙ্গি নিচের দিকে কাপড় খোলা আর আরেকটি হচ্ছে রেদা চাদর এই দুইটি কাপড় আর সাদা হচ্ছে উত্তম মুস্তাহাব নবী করিম সাল্লাহাম সাদা কাপড় পরতে উৎসাহিত করেছেন বিশেষ করে হেরামের ক্ষেত্রে সাদা কাপড় পরবেন জুতো না ব্যবহার করে স্যান্ডেল ব্যবহার করবেন এহরামের অবস্থায় এটি হচ্ছে সন্নত মুস্তাহাব ভালো কারণ নবী করিম সাল্লাম স্যান্ডেলে নাল দুই নালে অর্থাৎ স্যান্ডেলে এহরাম বেঁধেছেন আল্লাহর ঘর যখন বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে গেলেন উজু না থাকলে উজু করে নেন কারণ বিনা উজুতে তাওয়াফ হবে না তওয়াফের জন্য উজু শর্ত যেমন নামাজের জন্য উজু শর্ত সহি হচ্ছে তওয়াফের জন্য উজু শর্ত বাইতুল্লাহর তওয়াফের জন্য উজু করে নেন এই ক্ষেত্রে আরেকটি মুস্তাহাব কাজ ভালো কাজ শুনে রাখুন যদি সম্ভব হয় গোসল করা তাহলে গোসল করে নেওয়া ভালো কারণ নবী করিমিসাল্লাম মক্কায় প্রবেশ করার পরে গোসল করেছেন মক্কায় ঢুকে যদি গোসল করা সম্ভব হয় হোটেল থাকে ব্যবস্থা থাকে তো গোসল করে নিয়ে তারপরে বাইতুল্লাহ প্রবেশ করা এই ক্ষেত্রে নবী করিম সাল্লাহ সাল্লাম যে বর্তমান বাবু সালাম আসসালাম গেটটি রয়েছে এই দিক দিয়ে প্রবেশ করেছেন সুতরাং এই দিক দিয়ে যদি সম্ভব হয় তাহলে ঢুকবে আর আজকাল যেহেতু ভিড়ের সময় সুতরাং যে দিক দিয়ে আপনার সুবিধা হয় সেই দিক দিয়ে আপনি কাবা ঘরে আল্লাহর ঘরে বাইতুল্লায় প্রবেশ করবেন বা মসজিদ হারাম প্রবেশ করবেন তারপরে আপনি ওমরা করবেন যেমন ওমরা করে এখন কাজ কি আপনার বাকি তওয়াফ করা যা হচ্ছে ওমরার রকম তওয়াফ যখন করবেন শুরু করবেন কোনখান থেকে হ্যাঁ, হাজরে আসাদের সামনে থেকে প্রথম দিকে দাগ টানানো থাকতো আজকাল দাগটা উঠিয়ে দেওয়া হয়েছে খুব ভালো কাজ করা হয়েছে সৌদি সরকার আমরা শুক্রিয়া আদায় করি জাজাহমুল্লাহ খেরান আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দিক এই কালো রেখাটি থাকার কারণে ওখানে ধাক্কা ধাক্কি আর ধরে কিছু লোক তো আছে আছে ইশারা করতে আছে আল্লাহ আকবর বিসমিল্লা আল্লাহ আকবর বিসমিল্লা আল্লাহ আকবর মনে হচ্ছে যে ছোড়া চালাচ্ছে এক একবার চালানোতে জবাই হলো না খাসি জবাই হলো না গরু জবাই হলো না ছোড়াই চালাচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর থেমে থেমে রেখা নেই আর থামবে কি যে যেখানে ইচ্ছা থামছে একটু কেউ আগে কেউ পরে কেউ ঠিক জায়গায় আগে পরে ঠিক আছে কারণ আনুমানিক একটু আগে পিছিয়ে হলে কোনো অসুবিধা নেই আর সেখানে দাঁড়ানো তো ঠিক নাই এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশারা করা চলতে চলতে আপনি বলবেন আল্লাহ আকবর আর ইশারা করবেন এই রেখা থাকার কারণে সেখানে লোকেরা দাঁড়িয়ে যেত রেখা নেই আর দাঁড়ানো নেই অনেকটাই সুবিধা হয়ে গেছে আমাদের জন্য যারা সন্ন্যত মোতাবেক সহিভাবে যারা হজমরা করতে চান তাদের জন্য আলহামদুলিল্লাহ সুবিধা হয়ে গেছে সাত চক্কর দিবেন এই সাত চক্করের নাম হচ্ছে একটি তফ মনে রাখবেন সাতটি প্রদক্ষিণের নাম হচ্ছে একটি তওয়াফ এই তওয়াফের সময় যে কোনো দোয়া করতে পারেন শুধু রুকনে আমানি অর্থাৎ হাজির আসাদ যে কণায় রয়েছে তার আগের কন্যাটি এই দুই কন্যারের মাঝখানে অর্থাৎ দক্ষিণ দিকে দক্ষিণ দিকের দিকটি যে রয়েছে এখানে বিশেষ দোয়া নবী করিম সাল্লা সাল্লাম পড়েছেন তা হচ্ছে কোরআনে করিমের দোয়া রব্বানা আতিনাফি দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা ওয়াকিন আন্নার হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও মঙ্গল দান করো আখেরাতেও মঙ্গল দান করো এবং জাহান্নামের আজাব থেকে আমাদেরকে মুক্তি দেওয়া আর বাকি যে কোনো দোয়া আপনি করতে পারেন মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করতে পারেন নিজের ভাষায় দোয়া করতে পারেন অসুবিধা নেই এই তফে এই তফে প্রথম মক্কাতুল মোকারামায় প্রবেশ করে যে তোয়াফ অমরার তোয়াফ হলে সেটি ফরজ আর যদি অন্য হজের হয় তো সেই ক্ষেত্রে হয়তো সুন্নত হজে আপনার কেরান অথবা আপনি এফরাত করেছেন সুন্নত কিন্তু তওয়াফে কদুম প্রথম মক্কায় পদার্পণ করে যে তফ এই তওয়াফে কদুমে দুইটি সুন্নত রয়েছে একটি সুন্নাতের নাম হচ্ছে এলতেবা আর আরেকটি সুন্নাতের নাম হচ্ছে রামাল এই দুইটি সুন্নত পালন করতে হবে আপনাকে এজতেবা বলা হয় আপনার যে এহরামের চাদর আছে উপরের কাপড়টি এহরামের চাদরটি আপনি ডান বগলের তলা দিয়ে নেবেন মাথায় তো থাকবে না আমার যেহেতু মাথায় আছে ওইটা আপনার মাথায় রাখেন না আবার হ্যাঁ? এই দিক থেকে নিয়ে কি করবেন বাম কাদের উপর দুটো এটাও আছে বাম কাদের ওপর আর এটাও যাবে বাম কাদের ওপর আর এই যে ডান কাঁধটা আছে এটা কি থাকবে খোলা থাকবে খোলা থাকবে এর নাম হচ্ছে এজতেবা এই এজতেবা সাত চক্করে হবে পুরো অনেকে বলে যে তিনটিতে হবে নাকি কারণ তিনটিতে যেহেতু রামাল আছে ওভাবে যে তিনটিতে মনে হয় থাকবে না ইস্তেফা সাত চক্কর পর্যন্ত যেমনই সাত চক্কর শেষ হয়ে গেল এখন নামাজ পড়ার জন্য মাকাম ইব্রাহিম পেছন দিকে যাচ্ছেন বা যে কোনো জায়গায় যাচ্ছেন তখন আপনি কাঁধ কি করবেন ঢেকে নেবেন এই ক্ষেত্রে অনেকের অজ্ঞতা নামাজ পড়ে কাঁধ খুলে কি আরব অনারব জাহেল মানে জাহেল আরবি হলো জাহেল যে জানে না আর অনারব হলো জাহেল মাসলা জানে না আর জানার চেষ্টাও করে না কাঁধ খুলে নামাজ পড়ে অথচ সাহি বুখারি হাদিস নবী করিম সাল্লাম নিষেধ করেছেন কাঁধ পড়ে কাঁধ খুলে নামাজ পড়তে তোমাদের কেউ যেন একটি কাপড়ে এমন ভাবে নামাজ না পড়ে যে কাঁধের উপরে কিছু নেই নিচের দিকে ঢাকা আছে উপরে কাঁধে কিছু নেই এইভাবে নামাজ না পড়ে তাহলে কাঁধ খোলা অবস্থায় নামাজ পড়া যায় নয় না বিশ্বাস নিষেধ করেছেন এই ক্ষেত্রেও সেই হাদিস প্রযোজ্য এই ইজতেবা হলো আর একটি কি বললাম সন্ন্যত রামাল রামাল মানে হচ্ছে ধাপ ছোট করে একটু কি করা হ্যাঁ জোরে চলা দৌড় দিয়ে চলা এই ভিড়ে তো দৌড় দেওয়া সম্ভব নয় যতটা সম্ভব আপনার পক্ষে হয় দৌড় দেওয়া আবার দুই রকম বড় ধাপ করে লম্বা লম্বা ধাপ করে না ওই রকম না ছোট ছোট ধাপ করে আর একটু জোরে চলার চেষ্টা করা এই রামাল চারিদিকে কাবার চারিদিকেই করতে হবে কিন্তু কয় চক্কর করতে হবে প্রথম তিন চক্কর করতে হবে বাকি চার চক্করে সাধারণভাবে আপনি চলবেন রামাল করবেন না সাত চক্কর যখন শেষ হয়ে গেল এর মধ্যে যদি হাজরে আসাদে চুমন দেওয়া সম্ভব হয় তাহলে চুমন দেবেন হাত দিয়ে ইস্তেলাম করবেন স্পর্শ করবেন এবং চুমন চুমন দেবেন যদি সম্ভব না হয় শুধু হাত হাত লাগাবেন হয়তো মুখ লাগাতে পারলেন না হাতে চুমন দেবেন যদি তাও সম্ভব না হয় তাহলে দূর থেকে ইশারা করবেন ইশারার পরে হাতে চুমন দেবেন না অনেকে ইশারা করে আবার কি করে আল্লাহ আকবর হাতে চুমন দেয় না এটি বিদাত এই ক্ষেত্রে নাই স্পর্শ যদি করতে পেরে থাকেন তাহলে চুমন দেবেন হাত দিয়ে স্পর্শ করেন অথবা কোনো লাঠি দিয়ে স্পর্শ করেন কোনো কিছু দিয়ে স্পর্শ যদি করেন তাহলে তা চুমন দেবেন আর বিনা স্পর্শে চুমন দেবেন না শুধু ইশারা করলেন আর চুমন দিচ্ছেন না ঠিক নয় এখানে হাজিরা আসাদের চুমন দেওয়ার জন্য ভিড় করবেন না হজের মৌসুমে রমজানের মৌসুমে চুমন দিতে যা একটি সন্ন্যত পালন করতে গিয়ে অনেক হারাম কাজ করতে হয় ধাক্কা ধাক্কি নিজে কষ্ট পাওয়া অন্যকে কষ্ট দেওয়া দুর্বলদেরকে কষ্ট দেওয়া যা গুনহার কাজ সুতরাং এইরকম কাজ যাই শুনাই হাজিরা আসদ চুমন দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন যে আমি কেন চুমন দিচ্ছি হাজিরা আসদ থেকে কিছু ফায়দা পাবো সেই জন্য এটি পত্তলিকদের কাজ হারাম কি নিয়ত করবেন আপনি যে আমি উল্লাহ উল্লাহামের সন্ন্যত পালন করছি যা বলেছেন উমার বিন খত্তাব রাজি আল্লাহ তালাহ কি বলছেন তিনি বলছেন উমার রাজি আল্লাহ তালাহ যে ইন্নিকা হাজার হে পাথর হে হাজারে আসরাদ শোনো আমি ভালো করে জানি যে তুমি একটি পাথর তদর তুমি আমার লাভেও আসতে পারো না আর ক্ষতিও সাধন করতে পারো না লা তদর তাহলে কেন চুমন দিচ্ছি প্রশ্ন জবাব দিচ্ছেন সম্বোধন করে এই পাথরকে ওয়ালাউলা আন্নি রাহাইতু রাসুল্লাহ সাল্লাহ ইকাব্বেলোকা মা কাব্বাল তোকা আমি যদি রসুল্লাহ সাল্লামকে চুমন দিতে না দিতাম তাহলে তোমার মতো পাথরকে কখনো চুমন দিতাম না তাহলে আমাদের উদ্দেশ্য কি রাসুল্লাহামের অনুসরণ করা ইক্তিদা করা রাসুল্লাহামের তরিকা মোতাবেক এবাদত বন্দী করা জীবনযাপন করা রাসুল্লাহ না করলে আমরা করতাম না রাসুল্লাহ আদেশ পালন করব সেই জন্য গুনা খাতা মাফ হবে এই জন্য নয় যে পাথরের মধ্যে এই ক্ষমতা আছে যে গোনা মাফ করে দিতে পারে বা গোনা মাফের ওসিলা মাধ্যম হইতে পারে হিন্দুদের দেবী দেবতার মতো আর মুসলিম কবর পূজারীদের মাজারের মতো না সব কোনো ক্ষমতা নেই সব পাথরে হাজির আসাদে যদি ক্ষমতা না থাকে তবে আবার মাজার আট রসিতার শাহজালালে কি ক্ষমতা থাকতে পারে হ্যাঁ থাকতে পারে নাকি থাকতে পারে আস্তে করে বলছেন মনে হচ্ছে থাকতে পারে মনে হয় হ্যাঁ কিন্তু বাংলাদেশের পত্র পত্রিকা লিখলো কয়েক বছর আগে সিলেটে যখন ফ্লাইট অ্যাক্সিডেন্ট হলো আর হতে অ্যাক্সিডেন্ট হতে গিয়ে বেঁচে গেল যখন সামান্য কিছু একটু ইয়ে হয়ে বেঁচে গেল যখন সিলেট এয়ারপোর্টে তখন বলে যেহেতু শাহজালালের দেশ শাহজালাল শহর সিলেট সেই জন্যই এই দুর্ঘটনা থেকে ফ্লাইট বেঁচে গেল আউজুবিল্লাহ বলুন ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই আল্লাহ ছাড়া কেউ মাহবুদ নেই লাফানুসানের মালিক না না শাহজালাল না আব্দুল কাদি জিলানি না চিস্তি না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম আলিয়াল্লাম পৃথিবীর কাউকেই ক্ষমতা দেওয়া হয়নি কেউ কাউকে উদ্ধার করতে পারে মুশরিক আকিদা মুশরিক কথাবার্তা পত্র পত্রিকায় লেখা হইল আমি শুনে বলছি না পত্রিকায় দেখলাম এক বাংলা পত্রিকায় সেই কালের যে শাহজালালের দেশ শাহজালালের শহর যেহেতু আল্লাহর ওলি এখানে শুয়ে আছেন সিলেটে সেই জন্য দুর্ঘটনা থেকে বেঁচে গেল আল্লাহ আকবার বলছেন আল্লাহ আকবর আর আল্লাহ কোথায় মহান শাহজালাল আকবর হয়ে গেল তো আউজবিল্লা এই মুশরেকি আকিদা নিয়ে যারা মারা যাবে এই মুশরেকি পত্র পত্রিকায় যারা লেখালেখি করবে যারা এডিটর সম্পাদনা করবে যারা সম্পাদক হয়ে আছে তারা প্রত্যেকে এই সিরকি আকিদা নিয়ে মরবে কারণ এর স্বীকৃতি অনুমোদন দিল যে না ঠিকই আছে প্রত্যেকে মুশরেক খেয়ে মারা যাবে মনে রাখো নামাজ রোজা হজ জাকাত কিছুই কবুল হবে না সব বরবাদ হয়ে যাবে এটি আমার কথা আল্লাহ পাক রব্বুল আলম এরশাদ করছেন ওয়ালাউ আশরাকু লাহাবেত আনহমা কানু আমালুন আম্বিয়ে কেরাম তারাও যদি শিরিক করতেন আল্লাহর সাথে অংশীদার বানাইতেন লাহাবেত আনহম তাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যেত মা কানু আমালুন যা আমল তারা করেছিল সমস্ত আমল ধ্বংস হয়ে যেত তাদের তাহলে যারা এইসব কথাবার্তা লিখবে কথাবার্তা প্রচার করবে যারা এইসব কথাবার্তা পড়বে আর বিশ্বাস করবে তাদের আমল ধ্বংস হবে না অবশ্যই সাত চক্কর যখন শেষ হয়ে গেল তখন মাকাম ইব্রাহিমের দিকে যান ওত্তাখেজুমিম মাকাম ইব্রাহিমা মুসাল্লাই আয়ত পড়তে পড়তে যান সেখানে যাওয়ার পরে তার পিছনে নামাজ পড়েন হজের মৌসুমে ভিড় থাকবে রমজানে ভিড় থাকে ভিড়ের সময় সেখানে ভিড় ভাড় করবেন না আপনি এমন জায়গায় গিয়ে নামাজ পড়ে যেখানে খুশু খুজুর সাথে দুই রাকাত নামাজ যে কোনো জায়গায় নামাজ পড়তে পারেন হারামের মসজিদ হারামের যে কোনো জায়গায় নামাজ পড়তে পারেন দুই রাকাত নামাজ পড়েন প্রথম রাকাতে সুরা ফাতেহার পরে সুরাতুল কাফেরুন দ্বিতীয় রাকাতে সুরা সুরা এখলাস দুই রাকাত নামাজ পড়বেন তারপরে আপনি চলে যাবেন সাফা সাফাতে গিয়ে এখন সাফা মারা সাই শুরু করবেন সাফাতে যখন উঠতে যাবেন প্রথমবারে তখন বলবেন ইন্না সাফা ওয়াল মারওয়াতামিন শাহ আয়াতের অংশটুকু পাঠ করবেন তারপরে সাফার উপরে উঠে কিবলামুখী হবেন কাবা যদি নজরে আসে ভালো কথা না হলে কাবামুখী হয়ে কাবামুখী হয়ে হাত উঠে দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন আর এর সাথে সাথে কালমা তৌহিদের দোয়া তিনবার করে পড়বেন যা নবী করিম সাল্লাম পড়েছেন আবার নিজের জন্য দোয়া করবেন নিজের বাবা মা আত্মীয় স্বজন দুনিয়ার যা চান আখেরাত চান আপনি দোয়া করবেন আবার বলবেন আর তার সাথে সাথে আরেকটি দোয়া নবী করিম সাহা পড়েছেন তাও পড়বেন এই দোয়া পড়বেন আর বাকি যত দোয়া আপনার করার ইচ্ছা হয় আপনি দুনিয়া এবং আখেরাতের আপনার নিজের ভাষায় অথবা আরবি ভাষায় যে ভাষা বুঝছেন যেটা ভালো করে বুঝছেন সেই দুটো দোয়াই করেন আপনি আল্লাহর কাছে এখানে অনেকে উঠে হাত উঠাইতে হবে এটাকে বুঝে হাত উঠা মানে দোয়ার জন্য বুঝে না মনে করে হাতের ইশারা করতে হবে কি করে কাবার দিকে মুখ করে এই করে এর বিদাত করে এরকম কাজ করবেন না হাত উঠিয়ে দোয়া করবেন সাফা মারওয়ার সাই যেমন করে করে সাফা থেকে মারোয়া যাবেন একটি চক্কর এখানে দুই সবুজ বাতি রয়েছে মধ্যখানে কিছু দূর যাওয়ার পরে সবুজ বাতি দুই সবুজ বাতির মাঝে কি করতে হবে দৌড় দিতে হবে পুরুষদের জন্য এই দৌড় যতদূর দৌড়াতে পারেন আপনি দৌড়াবেন আর এক সবুজ বাতি পর্যন্ত তারপরে আবার সাধারণভাবে হেঁটে আপনি মারওয়ায় পৌঁছবেন মারওয়ায় যাওয়ার পর ওইভাবেই দোয়া করবেন যে দোয়াগুলি আপনি সাফার উপরে পড়লেন তিনবার করে আর তারপর অন্যান্য আপনি দোয়া করেন মুখী হয়ে আবার সাফা আসেন এইভাবে আপনার সাত চক্কর শেষ হবে কোথায় গিয়ে মারওয়ায় গিয়ে সাত চক্কর শেষ হয়ে যাবে যাওয়াতে এক চক্কর হলো আসা এক চক্কর এইভাবে মারওয়াতে গিয়ে শেষ হয়ে যাবে তারপরে মাথা মুন্ডন করবেন যদি হজের সময় বেশ কাছে চলে এসছে দু চার দিন আছে তাহলে মাথা মন্ডন না করে চুল ছোট করবেন কারণ নবী করিম সাল্লাম সাহাবাই কেরামদেরকে এই আদেশই দিয়েছেন চুল ছোট করার হজে যখন এসেছিলেন তখন তাদেরকে চুল ছোট করার আদেশ দিয়েছিলেন এখন চুল ছোট করে নাও দুই দিন তিন দিন পরে আবার মাথা মন্ডন করতে হবে বড় এবাদত হজের জন্য এই আপনার এহরাম খুলে দেবেন আপনার উমরা শেষ হয়ে গেল বসে থাকবেন আট তারিখ পর্যন্ত আট তারিখে যেখানে বাসা সেখান থেকে এখন আপনার হজ শুরু হবে যেখানে বাসা সেখান থেকেই হজ শুরু হয় আপনার বাসা যদি মক্কাতে থাকে হারামি আছেন তো সেখান থেকে যদি আপনাকে দামামের লোকদেরকে মেনায় নিয়ে গিয়ে তামুতে রাখে যদি তামুতেই থাকেন সাত তারিখে নিয়ে যায় সন্ধ্যায় রেখে দেয় অনেক সময় তাহলে সাত তারিখে এহরাম বাঁধার দরকার নেই অনেকে ধারণা করে যে এহরাম বাঁধতে হবে মক্কা থেকে অথবা এহরাম বেঁধে আবার একটা তফ করে দেশের হাজিরা বিশেষ করে দেশের হাজিরা তাদের বিল্ডিং থেকে কি করবে এহরাম বাঁধলো গোসলুসুল করে আর এহরাম বেঁধে এসে কাবার একটা তফ করবে জানি না কোন তফ ইয়ে বিদাতি তফ এই তফ এখানে নফল যদি তফ করি তাহলে এটা তো অংশ হজের অংশ মনে করে করা হচ্ছে সুতরাং একে নফল বলা যাবে নাকি বিদাত বলা যাবে এমনি নফল তফ যে কোনো সময় করেন কোনো অসুবিধা নেই কিন্তু এটিকে হজের অংশ মনে করা হচ্ছে আপনার এখানে কোনো তফ নেই যেখানে থাকবেন সেখান থেকে হেরাম বাঁধবেন এখানে হেরাম বাঁধার ক্ষেত্রেও গোসল করবেন সুগন্ধি লাগাবেন শরীরে মাথায় চুলে আর তারপরে দাড়িতে দিয়ে তারপরে এহরামের কাপড় পরে আপনি বলবেন লাভবাইক হাজ্জান আট তারিখে জোহরের আগে আগে আপনি এই নিয়ত করবেন আট তারিখে জোহরের নামাজের আগে আগে বলেন হাজান এখন আপনার হজ শুরু হল এই আট তারিখের নাম হচ্ছে দিন এখানে আপনার আট তারিখের কাজ হচ্ছে পাঁচ অক্ট নামাজ পড়া মেনাতে এবং এই রাত্রি যাপন করা আট তারিখের পরে নয় তারিখের রাত্রি যাপন করা এটি হচ্ছে মেনার কাজ এই দুইটি কাজই হচ্ছে সন্ন্যত জোহর আসর মাগরীব ইশা ফজর এই পাঁচ অক্ট নামাজ পড়া মেনায় সন্ন্যত এবং রাত্রি যাপন করা এই হচ্ছে এই রাত্রি যাপন করা হচ্ছে সন্ন্যত এই নামাজগুলি কসর করে আপনি মক্কায় বা মক্কাতে যদি ইমাম সাহেবের পিছনে পড়েন তাহলে তো পুরা নামাজই পড়তে হবে কিন্তু যদি মুসাফিরের পিছনে পড়েন অথবা আপনি নিজে একাই পড়েছেন নামাজ কোনো সময় তাহলে কসর পড়বেন মেনাতে এই নামাজগুলি সবাই কসর করে যত হাজি সাহেবগণ